বন্ধুরা যদি আজ আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি যে প্রশ্নটির উত্তর আপনারা সকলেই জানবেন সেই প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন আপনি এর আমি কেন এই কথাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অধিকাংশে অধিকাংশ লোকে এর উত্তর জানবে না কিন্তু মহাকাব্বুল এর উত্তর ক্লিয়ার দিয়েছেন তিনি বলছেন আমি জীব এবং ইনসানকে সৃষ্টি করিনি কিন্তু আমার পিতা জন্য তাই যদি তাদেরকে জিজ্ঞাসা করেন দেখে আমার আসলে ভালো হবে আমার সময় ভালো তাহলে বলেন জাতীয় বিশ্বাস করে অবিশ্বাস করে বিশ্বাস করা যদি চুপ থাকেন তাহলে কিভাবে আপনি আল্লাহ প্রিয় বাংলা হতে পারেন হতে পারেন আর ওরা পারে না এই জন্য আমাদের প্রত্যেক প্রত্যেক করে যে সে অবশ্যই আল্লাহ আমাদের সে অবশ্যই پہنچانا نہیں اللہ تعالیٰ نے اور میں آیا بہت وہاں মধ্যে যখন রমজান আসে আমরা অনেকেই আল্লাহর দিকে ধাবিত হই মসজিদে যাই নামাজ করি তারাবি করি রোজা করি কোরআনে করি আরো কিছু করি কিন্তু যখন এই রোজা চলে যায় আমরা আবার ফিরে পুনরায় পুনরাতন জীবনে চলে যায় আবার উল্টা হয়ে যায় মনে রাখবেন হাসান হাসান রহমতুল্লাহ আলাই একজন তাবে তিনি বললেন বেসাল কম আল্লাহ মাকে চিনে না তাই উচিত হয় আমাদের সকল বন্ধু ভাই যারা আমরা মুসলিম যারা